এর পরি এর যে নির্মাণ কিভাবে হবে সে বিষয়ে আমরা আজকেও আলোচনা করছি আমরা বলেছিলাম গত পর্বে যে শিশুদেরকে যদি সামাজিক ব্যক্তিত্বে পরিণত করতে হয় তার সামাজিক সম্পর্কটি যদি এরকম একটি একটি যদি সুশীল সম্পর্ক একটি যদি সুস্থ সম্পর্ক নির্মাণ করতে হয় সমাজের সাথে শিশুর সাথে তাহলে আমাদেরকে শিশুদেরকে সমাজের যারা নেতৃস্থানীয় লোক সমাজের যারা কর্তা হর্তা ব্যক্তি যারা সমাজের বিজ্ঞ পণ্ডিত প্রাজ্ঞ লোক তাদের কাছে তাদের বৈঠকগুলোতে তাদের অনুষ্ঠানগুলোতে তাদের আলোচনা সেশনগুলোতে তাদের জলসাগুলোতে শিশুদেরকে নিয়ে যেতে হবে আমরা সেখানে বলেছিলাম যে এটি তাদের মাঝে তাহলে বড়দের গুণ এবং তার যে তার মধ্যে যে ত্রুটি বিচ্ছুতি আছে এই দুটোর একটি এ দুটোর একটি পিকচার তার সামনে তুলে ধরবে এবং সে বুঝতে পারবে যে তার করণীয় কি এখানে আমরা দেখি রাসুল্লাহ সাল আলী আসসালাম কখনো কখনো বড়দেরকে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি নির্দেশ দিতেন যাতে শিশুদেরকে তার কাছে নিয়ে আসা হয় এবং শিশুরা যখন রাসুলসলামের কাছে আসতো তখন তিনি বড়দেরকে বলে দিতেন যে শিশুদেরকে নিয়ে রাসুলের সামনে বসতে হলে তাহলে তারা কোন শিষ্টাচারের উপর ভিত্তি করে বসবে অর্থাৎ যেমন ধরুন আপনি নিজে আপনার শিশুকে নিয়ে কোনো একজন বড় ব্যক্তিত্বের কাছে গেলেন এবং সেখানে আরও অনেক লোক আছে তাহলে আপনি আপনার শিশুকে কিভাবে বসাবেন এবং আপনি কিভাবে বসবেন দেখুন কত সূক্ষাদি সূক্ষ্ম ইস্যু আল্লাহ রাসুল সাল আলী আসসালাম তিনি সেটি ফলো করতেন আমরা এখানে দেখি যে ইভেন সাহাবাই কামরাদি আল্লাহ তাল আনহু যেমন এখানে আমর আসরাদি আল্লাহ তাল আনহু তিনি বলছেন যে আমরা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কাছে আমরা যখন যেতাম তখন আমরা কিভাবে বসতাম সেখানে আমাদের শিশুদেরকে কিভাবে আমরা নিয়ে যেতাম এগুলো আমাদের অন্তরে এগুলো আমাদের হৃদয়ে এগুলো আমাদের প্রভাব জীবন এগুলো আমাদের সমাজে বিশাল বড় প্রভাব তৈরি করত আমর ইবুল আসরদি আল্লাহ তালাহু তিনি বলছেন যে লেহালাকাতিন কানুকাত জালাসু ইলা জানিবিল কাবা একটা দল অফ পিপল যারা কাবার চারপাশে তারা কাবার চত্বরে যারা বসা ছিল সেখানে ফালাম্মা কাদা তওয়াফাহু জালাসা ইলাহিম তিনি তওয়াফ শেষ করে তাদের কাছে বসলেন এবং সেখান থেকে তারা দেখা গেল এই লোকেরা যারা কাবার চারপাশে কাবার একটা চত্বরে তারা বসে আছে কাবার একটা কর্নারে তারা সেখান থেকে বাচ্চাগুলোকে সরিয়ে দিচ্ছে কদ না হাও আল ফুতিয়ান আন ওইখানে তারা তো অনেকে বসা ছিল সেখানে হয়তো তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছে শিশুরা এসে সেখানে বসছিলেন তারা শিশুদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল তখন তিনি আমর আসরদি আল্লাহ তিনি বললেন লু তোমরা এই কাজটি করো না আউ আহম তোমরা তাদের জন্য তোমাদের এই জায়গাটাকে বসার জায়গাটাকে প্রশস্ত করে দাও তাদেরকে বসতে দাও ওয়া উদনুহুম তাদেরকে তোমাদের কাছে নিয়ে আসো হিমু আলহিমুহুম তোমরা তাদেরকে শিক্ষা দাও তাদেরকে বলো যে তাদের করণীয় কি এবং ফাইন্নাহুম আলিয়াউমা সিগার কৌমিন তারা আজ ছোট তারা আজ এই সমাজের ছোট সমাজের তারা শিশু ইউশিকুয়াইয়া কুনো কেবারা কৌমেন আখারেন কিন্তু কিছুদিন পর তারা এরাই অন্য কোনো সম্প্রদায়ের তারা বড় বা বৃদ্ধি তারা অন্য কোনো সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিতে তারা পরিণত হবে কদ কুন্না সেগার ও কৌমিন আমরা নিজেরাও ছোট ছিলাম আসবাহনা কিবার আখারিন পরবর্তীতে কিন্তু আমরা বড় ব্যক্তিতে পরিণত যে আমরা তোমরা আপনারা যারা এখানে বসা আছি আমরা সকলেই তো কোনো না কোনো এক সময় ছোট ছিলাম এখন আমরা বড় হয়েছি এখন আমরা নেতৃস্থানীয় হচ্ছি এখন আমরা নেতৃত্ব প্রদান করছি এখন আমরা সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করছি অতএব দি young children once upon a time they will also become young they will become aged এবং they will become the leader in the society they will have to know how to manage the society এই জন্য তাদেরকে আমাদের কাছে অবশ্যই অবশ্যই রাখতে হবে এই জন্য এই হাদিসের উপর এই বক্তব্যের উপর এবনে মোফলেহ রাহেমউল্লাহ তিনি এর উপর ব্যাখ্যায় তিনি বলেছেন ওয়াহাজা সহিহুল্লাহ শাক্কাফি যে এই বক্তব্যটি সহি সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই বলে আল মুফিস আসবাত যে মানুষ শিশুরা শিশু অবস্থায় যা শেখে সেটা তার মধ্যে অনেক সুদৃঢ় থাকে অনেক শক্তিশালী হিসাবে তার মধ্যে এটা থেকে যায় অতএব এই শিশুদেরকে আমাদের বোঝা দরকার যেই শিশুরা তারা অত্যন্ত আগ্রহী কিছু জানতে তারা খুবই তারা মনোযোগী কোনো কিছু শুনতে অতএব এই শিশুদেরকে তার উপরে আমাদের অভ্যস্ত করে নেওয়া দরকার রাসুল্লাহ সাল আলী হোসেনের কাছে কোনো একজন ব্যক্তি তার শিশুকে যদি নিয়ে আসতেন আবারও শিশুকে নিয়ে রাসুলের কাছে আসা রাসুলের কাছে যদি শিশুকে নিয়ে আসা যায় তাহলে আমরা বা আমাদের সমাজে যারা নেতৃস্থানীয় তাদের কাছে কেন শিশুদেরকে নিয়ে যাওয়া যাবে না নিতেই হবে তবে তাবরানি রহমুল্লাহ সাহেব সাদ রাজি আল্লাহ তালাহ থেকে হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন কালা রাসুল্লাহ সাল্লাম বলেছেন লা ইউজি লিসু বাইনার রাজুলে ওয়া ইবে নিহি মেজেলিস যে একজন ব্যক্তি তার নিজের মাঝে এবং তার সন্তানের মাঝে কোনো একটা বৈঠকে অন্য কাউকে বসাবে না তার মানে হচ্ছে যেমন ধরুন আপনি কোথাও আপনার সন্তানকে নিজে নিয়ে গেলেন অথবা আপনি আপনার পাশে আপনার সন্তানকে বসাবেন আপনার মাঝে এবং আপনার সন্তানের মাঝে যদি অন্য কাউকে বসান তাহলে দুটো প্রবলেম হতে পারে একটা প্রবলেম হলো যে এই শিশু এই মজলিসের যে আদব শিষ্টাচার এই শিষ্টাচার সে হয়তোবা সব জানে না ফলে আপনার অনুপস্থিতিতে সে এগুলোর হয়তোবা লঙ্ঘন করতে পারে আপনার কাছে থাকলে সে এগুলো লঙ্ঘন করবে না আপনি তাকে বারবার সতর্ক করে দেবেন দু নম্বর হচ্ছে এই শিশু আপনার কাছে না থাকার কারণে হতে পারে সে দুষ্টমি করছে অন্যদিকে মনোযোগ দিচ্ছে এই এই এই যে এই এই বৈঠকে যে সকল বিষয়ে আলোচনা হচ্ছে এগুলোর প্রতি হয়তোবা সে গুরুত্ব দিয়ে শুনছে না কারণ সে তো শিশু অথবা আপনার পাশে বসালে আপনি তাকে বারবার দৃষ্টি আকর্ষণ করবেন তাকে বারবার আপনি বলে দেবেন যে না এটা গুরুত্বপূর্ণ এই বিষয়ের প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করছি বা এটা মনোযোগ দিয়ে শোনো ভালো করে এটি দেখো এই জন্য বলেছেন লা ইউজলিস বাইনার রাজুলি ও ইবনে হিফিল মেজলিস এবং এখানে দুই নম্বর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা যে শিশুদের বড়দের মজলিসে নিয়ে যেতে বলছি আমরা কি শুধুমাত্র ছেলে শিশুদের কথা বলছি মেয়েদের কথা আমরা বলছি না ইয়াস আমরা মেয়েদের কথাও বলছি যে সেখানে মেয়ে কন্যা শিশুদেরকেও এরকম বড়দের বৈঠকে নিয়ে যেতে হবে অমর আদি আল্লাহ তালানহু হ্যাঁ অমর ওমর ইবনুল খত্তাব রদি আল্লাহ তালানহু দি আমিরুল মিনিন দ্য খালিফাতুল মুসলিমিন ইউনাব্বিহু ইলা ফা ইদাতিহি ফিল কিবারি যে বড় হলে এরকম কন্যা সন্তানদেরকে যদি এরকম মজলিসে নিয়ে যাওয়া হয় তাহলে কন্যা সন্তানরা যখন বড় হবে তখন তাদের মধ্যে এটার প্রভাব পড়বে এবং ফায়া আরিফ উন্নাসু আন্না ফুলান আল্লাদাহি বেন্তুন লিজাওয়াজে লিজাওয়াজে তখন এখানে সমাজের যে অন্যান্য লোকেরা যারা আছে তারা বলবে ও আমাদের ওই ব্যক্তি তার তো একটা কন্যা সন্তান আছে যখন তাদের মনে পড়বে তার তো একটা কন্যা সন্তান ছিল তার কি তাহলে বিয়ের বয়স হয়েছে তাহলে একটু আমরা তার সাথে আলোচনা করে দেখি তো যে তাকে বিয়ে দেবে কিনা এখন সে কি করছে তাহলে সমাজে কিন্তু তার ব্যাপারে একটা আলোচনা থাকবে এখন তো সমাজের অবস্থাটা হইল এরকম যে কার যে কন্যা সন্তান আছে আমরা কেউ জানি না ফলে ছেলেদেরকে বিয়ে করানোর ক্ষেত্রে আমরা খুবই উদ্গ্রীব থাকি আমরা কন্যা খুঁজে পাই না অথচ প্রত্যেকের ঘরেই হয়তো বা কন্যা সন্তান আছে কারণ হচ্ছে we don't have the information we don't have the message আমাদের কাছে সেই তথ্য নেই এই জন্যে এমনি অমরাদি হজরত অমরাদি আল্লাহ তালানহ তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে এই কাজটি করি সেটা আমরা হাদিসটি পরে বলছি যে তাহলে কোন একজন ব্যক্তি যদি তার কন্যাদেরকে এরকম কোনো মজলিসে অনুষ্ঠানে নিয়ে যায় তাহলে অন্যান্যদের মনে থাকবে যে হো তার ছোটকালে তো তার কন্যা সন্তান দেখেছি এখন নিশ্চয়ই সে বড় হয়ে গেছে তাহলে তার নিজের সন্তানের জন্য অথবা অন্যের তার পরিচিত তার বন্ধুবান্ধব তার আত্মীয় তার পাড়া প্রতিবেশী সন্তানদের জন্য ছেলেদের জন্য যখন মেয়ে কন্যা সন্তান খোঁজা হবে বউ বা এই ইয়ে খোঁজা হবে কনে খোঁজা হবে তখন তাদের মনে পড়ে যাবে না ওই ব্যক্তির তো কন্যা সন্তান ছিল এইভাবে তাহলে দেখা যাবে যে বিয়ের যে প্রচলনটা এটি অত্যন্ত সহজ হয়ে যাবে অথবা অন্য কোনো বিয়ের বয়সের কোনো ছেলে তাকে দেখবে দেখার পর তার মনে পড়বে যে না তাহলে এরকম একটি কন্যা সন্তান এরকম একটি বউ বা কনেই তো আমি চাই অতএব সে নিশ্চয়ই তার বাবাকে গিয়ে বলবে বা তার মাকে বলবে অথবা তার আত্মীয় স্বজনকে বলবে যে এইরকম একটি কন্যা একজন মেয়েকে আমি দেখেছি আমি তাকে বিয়ে করতে চাই ফলে সমাজে এই যে একটা অস্থিরতা এখন আমরা যে অস্থিরতার বিষয় দেখছি বাবারা কন্যা সন্তানের বাবার একদিকে অস্থিরতা থাকেন ছেলে সন্তানের বাবার একদিকে অস্থির অস্থিরতা থাকেন এই অস্থিরতাটা সমাজে থাকবেন আমরা দেখি মোসান্নফে আব্দুর রাজ্জাক ইমাম মালিক রাহেমুল্লাহ ইবনে জুরাইজ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন যে আখ উখবির তু আন্না অমর আবনাল খত্তাবরাদি আল্লাহ তালানহ কল আমি এই কথা শুনেছি যে অমর আবনুল খত্তাবরাদি আল্লাহ তালানহু তিনি বলেছেন আবরিজু আল জারিয়াতাল্লাতিলাম তাবলুহ তোমাদের যে কন্যা সন্তানরা এখনো তারা প্রাপ্তবয়স্ক হয়নি তাদেরকে তোমরা বের করে নিয়ে আসো আল্লাহ বেনি আমি হা ফি ফিহা তাহলে আশা করা যায় যে তার চাচাতো ভাই অর্থাৎ সমাজে যে সকল অন্য সকলকে বলা হয়েছে যে চাচাতো ভাইয়ের অর্থাৎ সমাজের অন্য ছেলেরা অথবা চাচারা তাদের সন্তানদের জন্য তোমাদের এই কন্যাদেরকে বিয়ে করার ব্যাপারে হতে বা আগ্রহী হতে পারে অতএব সমাজে তার ব্যাপারে সংবাদটি তোমরা ছড়িয়ে দাও এখানে আমরা এই দ্বিতীয় বিষয়টি উল্লেখ করার পর খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি আমরা আপনাদের সামনে উল্লেখ করলাম এরপরে যে বিষয়টি বলতে চাই যে সমাজে সমাজ সামাজিক বিভিন্ন বিষয়ের সাথে আমাদের সন্তানদেরকে মেশার মেলামেশা করার সুযোগ করি দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে এই সুযোগ দেব যে বড়রা তাদের সাথে কথা বলবে তাদেরকে পরামর্শ দেবে তাদেরকে ভালো পথগুলো দেখিয়ে দেবে যে এই পথে চলো এই কাজ তোমরা করো এবং তাদেরকে বিভিন্ন ব্যাপারে পথ নির্দেশিকা প্রদান করবে এর মাধ্যমে আমাদের এই শিশুদের মাঝে সালফে হিন্দের ক্যারেক্টার ভালো কাজ করার প্রবণতা ইত্যাদি তাদের মাঝে তৈরি হবে অর্থাৎ প্রিয় দর্শক বড়দের মজলিস তাদেরকে নিয়ে যেতে হবে এই প্রসঙ্গে আলোচনা আমরা এখানে শেষ করলাম দ্বিতীয় যে মূলনীতি সেই মূলনীতি হচ্ছে যে শিশুদেরকে তাদের কোনো প্রয়োজনে তাদেরকে পাঠানো যেমন ধরুন আপনি আপনার শিশুকে একটু একটু বাজারে পাঠিয়ে দিলেন দশটি বা একশো টাকা দিয়ে যে তুমি ওই জিনিসটি কিনে নিয়ে আসো যদি আমরা এই বিষয়ে আলাদা করে একটু আলোচনা করব অথবা আপনি শিশুকে একটি তথ্য দিয়ে একটি কথা বলে পাঠিয়ে দেন অন্য কারো কাছে যে অমকের কাছে গিয়ে তুমি এই তথ্যটি তাকে বলে আসো বা অমরকের কাছ থেকে তুমি এই বস্তুটি নিয়ে আসো এইভাবে শিশুকে কোনো একটা দায়িত্ব তাকে দেয়া তার মধ্যে একটা দায়িত্বশীলতা তৈরি করা আমাদের শিশুদের অবস্থাটা হলো এরকম যে ঘরের চার দেয়ালের মধ্যে তারা থাকে তারা কোনো কিছু ইভেন দশ টাকা পঞ্চাশ টাকার নোটেরও কিন্তু তারা বুঝতে পারে না যে এটি কত টাকার নোট ইভেন এটা নিয়ে তাকে যদি বাজারে পাঠানো হয় কোনো একটি পণ্যের দাম সে বলতে পারে না তাকে পাঠালে সেই জিনিসটি কিনে বাকি টাকাটা ফেরত নিয়ে আসতে পারবে না তাকে কোনো একটা দায়িত্ব দিলে ওই দায়িত্বটা সে পালন করতে পারে না কাউকে কোনো কথা বলতে দিলে সে কথাটি সে সুন্দর করে বলে আসতে পারে না কোথাও থেকে কোনো জিনিস আনতে বললে সে ঠিকমতো আনতে পারে না অর্থাৎ তাদেরকে আমরা এতটা এতটা ইনঅ্যাবল তাদেরকে আনঅ্যাবল ইনক্যাপাসিটেটেড তাদেরকে এতটা অক্ষম আমরা বানিয়ে ফেলেছি এই জন্য শিশুকে কখনো কখনো ঘরের কোনো দায়িত্ব দেয়া পিতামাতার কোনো দায়িত্ব পালন করতে তাদেরকে দেয়া কখনো কখনো তাদেরকে যে কোনো দায়িত্ব দিয়ে তাকে কাজ করতে দেয়া এটা তার মধ্যে একটা দায়িত্বশীলতা তৈরি করে এটা তার মধ্যে একটা ভূমিকা সকল ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা পালন একটা ইতিবাচক ভূমিকা পালন করার ক্ষেত্রে তার যোগ্যতাটি তৈরি করে দেয় যেটি তার জীবনে পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখন সে এই ক্ষেত্রে ধীরে ধীরে ধীরে ধীরে তার পাণ্ডিত্য তার দক্ষতা তার যোগ্যতা তার অভিজ্ঞতা তৈরি হবে এবং তার ছোট কালে সে যে অভিজ্ঞতা যোগ্যতা দক্ষতা অর্জন করলো এটি তার জীবনে পরবর্তী জীবনে গিয়ে এটি খুবই কাজে লাগবে এই প্রসঙ্গে আমরা আপনাদের সামনে যে হাদিসটি উল্লেখ করছি আমরা বলেছি যে প্রত্যেকটি বক্তব্যের পেছনে কিন্তু আমাদের দলিল রয়েছে কোরআন এবং সন্না থেকে এবং আহমেদ বিন হাম্বল ইমাম বোখারি মুসলিম তারা প্রত্যেকে একটি হাদিস বর্ণনা করেছেন সাবেদ আল বিনানি আল বেনানি রাজি আল্লাহ তালাহ থেকে তিনি আনাস রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন আনাস রাজি আল্লাহ বলছেন যে আমি রাসুল্লাহ সাল আলী আসলামের খেদমত করতাম একদিন তার খেদমতে আমি ছিলাম এমনই সময় আমি যখন আমি রাসুল সালামের কাজ থেকে বিরত কাজ শেষ করলাম মানে তার খেদমতের কাজ হতে পারে তার একটু উজুর পানি এগিয়ে দেওয়া হতে পারে তার জামাটি একটু ঠিক করে দেওয়া হতে পারে তাকে একটু পানি এগিয়ে দেওয়া হতে পারে রাসুল্লাহ সাল্লাহামের খাদ্যটি তাকে একটু এগিয়ে দেয় এরকম রাসুল ইসলামের খেদমতের কথাই এখানে বলা হয়েছে যে আমি তার খেদমত শেষ করলাম তারপর কলতু আমি তাকে বললাম জিয়ানামু বাদা ইউকিলু ইয়ানামু বাদা জোহর রাসুলাম তো এখন জোহরের পর একটু তিনি কাইরুল্লাহ করবেন কাইলু মানে সামান্য একটু বিশ্রাম গ্রহণ করা ফাখারাজ তু ইলা সুবিয়ান আবুন রাসুল সাল্লাম যেহেতু একটু বিশ্রাম করবেন আমি বুঝতে পেরেছি অতএব ওইখানে শিশুরা বালকরা যারা খেলছে আমি তাদের সাথে গিয়ে খেলায় জয়েন করলাম যাতে আমিও খেলতে পারি এখানে মৌলিক দুটো বিষয় একটি হচ্ছে রসুলাম আসরে জোহরের পরে একটু তিনি বিশ্রাম নিতেন দুই নম্বর হচ্ছে শিশুদের খেলা শিশুরা কিন্তু খেলবে তাদেরকে খেলা থেকে কোনোভাবেই বাধা দেয়া যাবে না করা তখন তিনি বললেন আনাসরদি তিনি বলছেন যে ফাদা আনি রাসুল্লাহ সাল্লাম আমাকে ডাকলেন ফাদা আসানি তিনি তার একটা প্রয়োজন আমাকে পাঠালেন ফাদা হাবতু ফিহা আমি সেই প্রয়োজনের উদ্দেশ্যে গেলাম ও জালাসা রসুলাম ফি ফেই রসুলাম গাছের ছায়া বসে আছেন হাত্তা আতাইতু আমি তার কাছে ফিরে আসা পর্যন্ত কিন্তু ওয়াহতাব্যস্ত আন উম্মি কিন্তু আমি আসলে আমার মায়ের কাছে গিয়ে আমি একটু আটকে গেলাম এবং সেখান থেকে ফিরে আসতে আমার একটু সময় লাগলো তখন আমি যখন মানে আমি আসলে মায়ের কাছে যেতে যেহেতু আলাইসলাম আমাকে একটি কাজে পাঠিয়েছেন এই কাজটি সম্পাদন করে আমি মায়ের কাছে যেতে আমার একটু দেরি হয়ে গেল এবং দেরি হয়ে যাওয়ার পর আমি কাজটি শেষ করে যখন মায়ের কাছে আসলাম আসার পরে তখন মা আমাকে বললেন মা হাবাসাকা তোমার এত দেরি হলো কেন তুমি তো ওই সময় আসার কথা কেন দেরি হলো তখন আমি বললাম বাহসানি রসুলাম ফি হাজাতিন লাহু রসুলাম আমাকে একটা প্রয়োজনে পাঠিয়েছেন একটা কাজে পাঠিয়েছিলেন সেই কাজের কারণে আমার দেরি হয়ে গেছে তখন তিনি বললেন সেই কাজটি কি আমি বললাম হুয়া সিররুন রাসুলিল্লাহি সাল্লাহ রসুলামের একটা গোপন কথা এই গোপন কথা আমি আর কাউকে বলতে পারবো পারবো না আমি আপনাকে বলতে পারবো না মা কারণ রাসুল্লাহ সাল্লাম আমাকে গোপনে কথাটি বলেছেন এবং বলেছেন গোপন রাখার জন্যে কলাত তখন তিনি বললেন ফাহফাজ আলা রাসুলিল্লাহ সিররাহু তাহলে রাসুলের গোপনীয়তা তুমি রক্ষা করো রাসুলের গোপনীয়তা তুমি রক্ষা করো কলা আল বিনা বানানি তিনি বলছেন কল আলী আনাস আনাস রাজি আল্লাহ আমাকে বললেন লাউ হাদ্দাস্তু বিহি আহাদাম মিনান নাসি আও লাউ কুন্তু মুহাদ্দিসাম বিহি লা ইয়া হে আমি যদি এই বিষয়ে কাউকে বলতাম পৃথিবীতে তাহলে অবশ্যই তোমাকে বলতাম কিন্তু আমি কাউকে বলি না এই যে একটা দায়িত্ব ছিল দেখুন আপনি আপনার শিশুকে কোনো একটি কথা বলে বললেন যে বাবা বা মা আর কাউকে কিন্তু এই কথা বলা যাবে না আর কাউকে তুমি বলো না এই শিশু কিন্তু এটি বলে দেবে অন্য কাউকে সে কিন্তু বুঝবে না এর গুরুত্ব দায়িত্বশীলতা তার মধ্যে তৈরি হয় না রাসুল ইসলাম শিশুর মধ্যে দায়িত্বশীলতা তৈরি করে দিলেন তাকে একটি গোপন কথা বলে বললেন যে এই কথার কাকে বলা যাবে না তার মধ্যে সত্যিকার অর্থে বড়দের এই সকল মজলিসে নিয়ে যাওয়ার কারণে অথবা তাকে রাসুলাম মাঝে মাঝে বিভিন্ন দায়িত্বে তাকে নিয়োজিত করতেন এই সকল কারণে তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়েছে এই জন্য আপনাদের শিশুদেরকে কখনো কখনো বাড়ির বিভিন্ন কাজ করতে দেবেন একটু ঘরটি ঝাড়ু দেয়া অথবা একটু পাকশাকে আপনাকে সহযোগিতা করা জামা কাপড়গুলো একটু ধোয়া ঘরটি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা বিছানাটাকে একটু ভাজ করে রাখা জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখা অথবা টয়লেটটা একটু সাফ করা ইত্যাদি কাজে তাকে আপনি নিয়োজিত করবেন এর মাঝে তার মধ্যে দায়িত্বশীলতা তৈরি করে দিতে হবে আপনি মনে করলেন যে না আমার শিশুকে আমি কোনো কাজ করতে দেব না শুধুমাত্র তাকে পড়াবো আপনি কিন্তু তাকে আপনার অজান্তে অকর্মণ্য করে ফেললেন আপনি কিন্তু আপনার অজান্তে তাকে এমন করে ফেললেন যে সে আসলে অক্ষম হয়ে যাচ্ছে সে আসলে প্যারালাইজড হয়ে যাচ্ছে আমি কিন্তু ফিজিক্যাল প্যারালাইসিস এর কথা বলছি না আমি বলছি যে মনস্তাত্ত্বিক দিক থেকে সাইকোলজিক্যালি সে প্যারালাইসিস হয়ে যাচ্ছে এই প্যারালাইসিসের প্যারালাইজড হয়ে যাচ্ছে এই প্যারালাইসিসের রোগী থেকে রোগ থেকে তাকে রক্ষা করতে হলে নিশ্চয়ই তাকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের কাজ দিতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম কখনো কখনো শিশুদেরকে খাবার পরিবেশনের দায়িত্ব প্রদান করতেন আপনার শিশুকে মেহমানরা এসে তাকে আপনি বলুন যে তুমি খাবারগুলো নিয়ে আসো এবং পরিবেশন করে এর মাধ্যমে তাকে সবসময় শুধুমাত্র কাজের লোকদের উপর নির্ভর করা নিজকে কষ্ট করা ইত্যাদি গাফিলতি করা একেবারেই ঠিক নয় নিশ্চয়ই তাদেরকে এভাবে দায়িত্বশীলতার পর্যায়ে নিয়ে আসা দরকার আনাসাই রাহমুল্লাহ আনাসাদি আল্লাহ তালু থেকে আবারও আনাস থেকে হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন কলা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ওয়াদালিক আইন্দা সাহর সাহরির সময় ভোর রাতের খাবার রোজা রাখবেন ইয়া আনাস হে আনাস ইন্নি উরিদুসিয়াম আমি রোজা রাখতে চাই ফা অত এমনি সেই আমাকে কিছু খাবার এনে দাও আমায় কিছু খাবার এনে দাও কিছু খাবার পাক করো অথবা কিছু খাবার নিয়ে আসো ফাতাই বিস তামারিন ওয়া ইনা ইনফিহিমা উন আমি তার জন্য কিছু খেজুর এবং একটু পানি নিয়ে আসলাম রাসুল্লাহ সাল্লামের বাদ বাদামা আদানা বেলাল এখানে বেলাল রাদি আল্লাহ তালাহু আজান দেওয়ার পর এবং আপনারা জানেন যে বেলাল রাদি আল্লাহ তালাহু কিন্তু আজান দিতেন হচ্ছে সুবহে সাদেকের আগে যেটা যেটি সাহারির আজান এবং আবদুল্লিবনে উমে মাকতুম তিনি দিতেন হচ্ছে ফজরের আজান যাই হোক তখন রাসুল্লাহ সাল আলী হাসলাম বলেন ইয়া আনাস উমজুর রজুলান ইয়া মাই দেখো তো আমি একা খেতে ভালো লাগছে না কোনো লোক আছে কিনা যে আমার সাথে খাবে সুবহান বিহামদি অনেক শিক্ষা কিন্তু হাদিসের মধ্যে রসুলাম একজন শিশু সাহাবিকে বললেন খাবার আনার জন্য আবার সাহারির সময় খাবার আনতে বললেন তিনি রোজা রাখবেন আবার তিনি বলেন আমি একা খাবো না যাই হোক আনাসেবে মালিক রাজি আল্লাহ তিনি বলছেন যে ফাদা আউতু জায়দ আবনা সাহেদ ফাজা আমি জায়দ আবনা সাহেদকে ডাকলাম তিনি আসলেন ফকর রসুলাম বললেন ইন্নি উরিদ সুরবাত সাবিক যে আমি সাবিক খাইতে চাই আমি ছাতুর এই যে এর যে পানীয় তোমরা তৈরি করো সেটি আমি খেতে চাই ওয়ান উরিদ সিয়াম আমি রোজা রাখতে চাই ফাকর কলা রাসুল্লাহ সাল আলী আসসালাম তখন রাসুলাম বলেন ওয়ানা উরিদুসিয়াম আমিও রোজা রাখতে চাই এর আগেরটি বলেছেন কে এর আগেরটি বলেছেন জায়দ আবনে সাবেদ যে ইয়া রসুল্লাহ আমি সাউিক খেয়ে আমি রোজা রাখতে চাই রসুলাম বলেন আমিও তো রোজা রাখতে চাই ফাতাহ সারা তখন জায়দ ইবনে সাবেদ তিনি রাসুল ইসলামের সাথে সাহারি করলেন সুম্মা আকামা তারপরে তিনি উঠে চলে গেলেন ফাসল্লা রাকাতাইনি তিনি দুরাকা সালাদ করলেন সুম্মা খারাজ ইলাল মুসল্লা তারপরে তিনি পরবর্তীতে সালাদ পড়ার জন্য যেটা মূল সালাদ সেই সালাদ পড়ার জন্য তিনি অর্থাৎ ফজর সালাদ পড়ার জন্য তিনি বের হয়ে গেলেন এই জায়গাটিতে আমরা তাহলে যেটা দেখলাম সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম খাদ্য পরিবেশন করা খাদ্য আনায়ন করা খাদ্য পাক করা বা খাদ্যের পর অন্য জিনিসগুলো নিয়ে যাওয়া এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এই যে ইত্যকার অনেকগুলো দায়িত্ব যেগুলো আমরা থার্ড পার্টির উপর নির্ভর করি যেগুলো আমরা কাজের বুয়া কাজের মানুষ ওয়েটার ইত্যাদির উপর বা কাজের লোকের উপর নির্ভর করি অথবা মায়েদের উপর অথবা দাদিদের উপর অথবা নানি নানাদের উপর অন্যদের উপর বা বড়দের উপর নির্ভর করি but sometimes will have to engage our young children যে তারা যাতে এই দায়িত্বশীলতা তাদের মধ্যে তৈরি হয় তো প্রিয় দর্শক আমরা আজকে এখানে শেষ করছি ইনশাল আগামী পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে শিশুদেরকে সালাম দেয়ার প্রশিক্ষণ তাদেরকে প্রদান করা এবং শিশুদেরকে দেখতে যাওয়া মাঝে মাঝে শিশুদেরকে দেখতে যাওয়া শিশুদের বন্ধু কারা হবে সেটি তাদের জন্য নির্বাচন করে দেয়া এবং সম্ভব হলে আমরা আলোচনা করব যে ইসলামিক যে সকল অনুষ্ঠানগুলো আছে সে সকল অনুষ্ঠানগুলোতে শিশুদেরকে বেশি বেশি করে নিয়ে যাওয়া অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যেগুলো আমরা ইনশাল্লাহ আগামী সেশনে আগামী পর্বে আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদামা আন্দি ওয়াল আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ وبركاته